السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা রিয়াজুস সালেহীন থেকে দার্স উপভোগ করছেন আপনাদের সামনে রিয়াজুস সালহেন কিতাব থেকে দার্স উপস্থাপন করা হচ্ছে এখলাসের অধ্যায়ে যতগুলি হাদিস ছিল কোরআনের আয়াত ছিল এ বিষয়ে আমরা পূর্বে আলোচনা করেছি আজকের আলোচনার বিষয় হবে আর তৌবা তৌবা করা মানুষ যখন গুনাহ করে তখন সেই গুনাহ থেকে তৌবা করা তাকে ওয়াজিব গুনাহ দুই রকম হয় কবিরা গুনাহ এবং সগিরা গুনা ছোট যেগুলো সগিরা গুনাহ অনেক সময় এবাদতের মাধ্যমে আল্লাপাক সেগুলি মাফ করে দেন কিন্তু কবিরা গুনা যেটা এটার জন্য তৌবা করা ওয়াজিব তৌবা ছাড়া আল্লাহ তালা মাফ করবেন না মানুষ যখন কোনো কাবিরাহ গুনা করবে গুণা করার পর যদি আল্লাহর কাছে তৌবা করে তো এই তৌবাটা কিভাবে তৌবা করবে এর তিনটা শর্ত আছে এটা আমাদেরকে জানতে হবে প্রথম যেটা শর্ত সেটা হলো এই যে যেই গুনার জন্য সে তৌবা করছে এই গুণাটা প্রথমেই ছেড়ে দিতে হবে যেমন কোনো ব্যক্তি সলাৎ আদায় করতো না তাহলে সলাৎ না আদায় করার অভ্যাসটা আগে তাকে ছেড়ে দিতে হবে কোনো ব্যক্তি মিথ্যা কথা বলতো তাহলে এর জন্য যদি সে তৌবা করে তাহলে প্রথমে মিথ্যাটা ছেড়ে দিতে হবে কোনো ব্যক্তি জিনার জন্য তৌবা করছে তাহলে প্রথমে তাকে জিনাটা ছেড়ে দিতে হবে তো প্রথম শর্ত হলো এই তৌবা কবুল হওয়ার জন্য যেই গুনার জন্য তৌবা করব সেই গুণা থেকে প্রথমেই নিজেকে মুক্ত করতে হবে দ্বিতীয় শর্ত হলো এই আইয়ানদামা দামা আলা ফেলিহা সেই গুনাহাটাকে গুনাহ বলে মানতে হবে এবং সেই গুনার প্রতি তাকে লজ্জিত হতে হবে আয় আল্লাহ আমি তো অন্যায় করেছি আল্লাহ নিষেধ করেছিল কাজটা করতে আমি এই কাজটা করেছি তো এটা অন্যায় করেছি আল্লাহ আমি ভুল করেছি লজ্জা করতে হবে আল্লাহ সামনে যে আমি এই গুণা নিয়ে আল্লাহ তোমার সামনে আমি কেমনই দাঁড়াবো এই গুণা সম্পর্কে তাকে লজ্জা হতে হবে তৃতীয় সেটা হলে আই ইয়াজিমা আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদান সেই গুণাটি দ্বিতীয়বার না করার শক্ত পরিকল্পনা থাকতে হবে যে এই গুণা আর আমি কোনোদিন করব না এই তিনটা শর্ত হবে ওই গুণা থেকে তৌবা করার জন্য যেই গুণার সম্পর্ক আল্লাহর সাথে অর্থাৎ সালাত আদায় করি কার জন্য আল্লাহর জন্য জাকাত দেই কার জন্য আল্লাহর জন্য মিথ্যা ছেড়েছি কার জন্য আল্লাহর জন্য জিনা করতে নিষেধ করেছে আল্লাহ তাই গুণার সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে ওয়াইন কানাতিল মাসিয়াতু আর যদি সেই গুনার সম্পর্ক হয় কোনো বান্দার সাথে যেমন কারো টাকা আমি আত্মসাত করেছি কাউকে আমি একটা চর মেরেছি কারো উপর জুলুম করেছি কারো আমি গিবত করেছি তাহলে তৌবা করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে যার টাকা আমি আত্মসাত করেছি তাকে আগে টাকাটা ফেরত দিয়ে আসতে হবে যার অর্থ আমি আত্মসাত করেছি সেটা তাকে ফেরত দিতে হবে আমি যদি তাকে একটা চর মেরে থাকি তাহলে আমি যে তাকে বলতে হবে যে ভাই আপনাকে চর মেরেছিলাম আমাকে মাফ করে দেন আর আমাকেও ওই চরের বদলে একটা চর মারেন সে সুযোগ তাকে করে দিতে হবে আর আমি যদি তার বিরুদ্ধে কোনো গিবত এবং নিন্দা করে থাকি তাকে বলতে হবে ভাই তোমার অনুপস্থিতিতে আমি তোমার গিবত করেছি তোমার নিন্দা করেছি ভাই তুমি আমাকে মাফ করে দাও তাহলে ওই তিনটা শর্তের সাথে অর্থাৎ যেই গুনার সম্পর্ক বান্দার সাথে ওই তিনটা শর্তর সাথে সাথে চতুর্থ আরেকটি শর্ত যে এই গুনাহ সম্পর্কে যেহেতু বান্দার সম্পর্ক যেহেতু বান্দার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে তো এ বিষয়ে তিনি যে আয়াত পেশ করেছেন প্রথম আয়াতটি সুরে নূরের একত্রিশ নম্বর আয়াত আয়াতটি হলো এই অতুব ইলাল্লাহ وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وتوبوا إلى الله হে দুনিয়ার সকল মমিন তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর দিকে তৌবা করো জামিয়ান সকলেই আল্লাহর দিকে কি করো তৌবা করো আল্লাহর দিকে ফিরে যাও আইয়ুহাল মুমিনুন হে মমিন সকল লাহাল্লাকুম তুফলিহুন হয়তো তাহলে তোমরা সফল এবং কামিয়াব হবে আল্লাহ তালা আমাদেরকে সকলকে নির্দেশ দিচ্ছেন তুমি যেই অবস্থায় থাকো না কেন যত অন্যায় তোমার দ্বারা হয়ে যাক না কেন তুমি সবগুলি অন্যায় ছেড়ে দিয়ে আল্লাহর দিকে তৌবা করো তাহলে এতে কি আছে সফলতা আছে দ্বিতীয় নম্বর আয়াত সুরায় হুদের তিন নম্বর আয়াত পাক বলেন ইস্তাউফিরু ইলাই হে দুনিয়ার মানুষ সকল ইস্তাগফিরু রব্বাকুম তুমি তোমার কৃতকর্মের ক্ষমা চাও আল্লাহর কাছে তোমার কৃত গুণার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও সুম্মা তুবু ইলাই ক্ষমা চাও এবং তার কাছে তৌবা করো তৌবা করে তার দিকে ফিরে যাও তৃতীয় নম্বর আয়াত সুরে তাহরিমের আট নম্বর আয়াত আল্লাহ তালা বলেন হে ইমানদার গুন ইলাল্লাহি হে তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর কাছে তৌবা করো তৌবা তার নাসুহা কেমন তৌবা করবে নাসুহা খালেস তৌবা তৌবাটি কি হবে খালেস ভেজাল না মুখে বলছি তৌবা আর অন্তরে আছে আবার করব তাহলে খালেস হলো না খালেসের অর্থ হলেই এই সব শর্তগুলি পাওয়া যাবে গুনাকে গুণা বলে মনে করতে হবে লজ্জিত হতে হবে গুণা সেরে দিতে হবে গুণাটি না করার দৃঢ় সংকল্প করতে হবে এবং সেই গুণা যদি বান্দার সাথে সম্পর্ক থাকে তাহলে সে বান্দার হক আদায় করে এমনভাবে যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি তাহলে আল্লাহ তালা তৌবা কবুল করবেন আরও কিছু শর্ত আছে তৌবা কবুলের যেগুলি আগে হাদিসে আসছে হাদিস যখন আসবে তখন এই শর্তটা তার সাথে আবার যোগ করে দেব ইনশা আল্লাহ তালা এ বিষয়ে উনি প্রথম যে হাদিসটি নিয়ে এসেছেন হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরাইরা রাজি আল্লাহ তাল আনহু তিনি বলেন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من سبعين مرة তিনি বলেন আল্লাহ নবী সাল্লাম থেকে বলতে শুনেছেন আল্লাহ নবী সাল্লাম তিনি বলেন ওয়াল্লাহি আমি আল্লাহর কসম খেয়ে বলছি ইন্নি লা আস্তাগফিরুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর কাছে ক্ষমা চাই ও আতুবু ইলাই এবং আল্লাহর দিকে তৌবা করি একদিনে সত্তর বারেরও বেশি সুবহান আল্লাহ সত্তর বারেরও বেশি কে করছেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আগের রেওয়ায়ত আল আগারিবিনী ইয়াসারিল মুজানি রাহু আল্লাহ তালাহ তিনি বলেন কল কল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইয়া তু বু ইলাল্লাহ ওয়াস্তাগফিরু ফাইন্নি আতুবু ফিল ইয়াউমি মেয়াতা মাররা রওয়াহ মুসলিম ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন আল আহর বিন ইয়াসার আল মুজানি রাজি আল্লাহ তালা আনহু হতে তিনি বলেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন ইয়া হান্নাস হে মানুষ সকল তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর দিকে তৌবা করো ওয়াস্তাগফিরু তার কাছে ক্ষমা চাও ফা ইন্নি আতুবু ফিল ইয়াউম আমি দিনে একশো বার করে আল্লাহর কাছে তোবা করি অন্য হাদিসে শুনলেন সত্তর বার আর এখানে একশো বার কে আল্লাহর কাছে ক্ষমা চান যেই ব্যক্তি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ তার সম্পর্কে বলেছেন আই আল্লাহ আল্লাহ আপনার পূর্বের এবং পরের সকল গুণ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তাহলে যার সকল গুণ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তিনি বলছেন আমি দিনে সত্তর বার অন্য রেওয়ায়তে একশো বারের বেশিও তিনি ইস্তেকফার এবং ক্ষমা চান তাহলে আমরা যারা আছি দুনিয়ায় আমাদের গুণা কত বেশি তাহলে আমরা ওনার চাইতে আরও বেশি ইস্তেকফার এবং ক্ষমা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এমনভাবে সর্বক্ষণ আমাদের ইস্তেকফার করা দরকার তৃতীয় নম্বর হাদিস যেটি সেটি হলেই عن أبي حمزة أنس بن مالك الأنصاري خادم رسول الله صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم لله أفرح بتوبة عبده من أحدكم سقط على بعيره وقد أظله في أرض فلات মুত্তাফাকুন আলাই আবু হামজা আনাস বিন মালিক রেজা আল্লাহ তালাম তিনি বলেন আল্লাহ নবী সালাম তিনি আল্লাহ নবী সাল্লাম খাদেম ছিলেন খেদমত করতেন তিনি বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা কোনো তৌবাকারী বান্দার উপর এত বেশি খুশি হয় যে যত বেশি খুশি ওই বান্দা হয় যেই বান্দা তার উঁট এবং সওয়ারি তার কাছ থেকে হারিয়ে গিয়েছে হেরে যাওয়া সওয়ারি সে পাবার পরে সে যত খুশি হয় তার চেয়ে বেশি এই আল্লাহ তালা তৌবাকারী বান্দার উপর খুশি হয় এখন একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ রব্বুল আলমিন আমল করা তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ ওসালাতু ওসালাম আলা রসুলিল্লাহ সম্মানিত সারা বিশ্বের পিস টিভির দর্শক মণ্ডলী আপনাদের সামনে আনাস বিন মালিক রাজি আল্লাহ বর্ণিত ওই হাদিসটি উপস্থাপন করছিলাম যে হাদিসটিতে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে বান্দাহ যদি আল্লাহর কাছে তৌবা করে তাহলে আল্লাহ খুশি হন খুশিটাও কেমন খুশি হন বলছেন কোনো একজন ব্যক্তি সে মরুভূমি এলাকায় সফর করছে এবং সে সওয়ারির উপরে যেই পশুর উপর সে গাধা ঘোড়া খচ্চর উঠ যাই হোক যার উপর চড়ে সে সওয়ারি করছে ওই সওয়ারির উপরেই তার খাওয়া এবং পান করার সব জিনিস তার উপর রয়ে গেছে এবং সে সওয়ারি তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে হারিয়ে গিয়েছে এখন ওই ব্যক্তি নৈরাস মরুভূমি এলাকা খাবার কিছুই নেই পান করার কিছুই নেই যা কিছু ছিল সবগুলি নিয়ে সবারই হারিয়ে গিয়েছে এখন সে ব্যক্তি ওই একটি গাছের নিচে সে নিজে মাথায় হাত দিয়ে শুয়ে পড়েছে এবং সে মনে করেছে এখন আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই সে বলছে এই সওয়ারি যে আমি আবার খুঁজে পাবো অসম্ভব কোথায় হেরে গেছে হুয়া ইদ হুয়া বিহা ক হঠাৎ করে চোখ লেগে গেছে চোখ খোলার পর দেখে সে হারিয়ে যাওয়া সওয়ারি তার সামনে উপস্থিত তাহলে খেতা যে ব্যক্তি একটু পূর্বে যান কিভাবে বাঁচবে এটা নিয়েই সংকট অবস্থায় ছিল যে মারা যাবে উপায় নেই সওয়ারিও নেই খাওয়ারও নেই এই নৈরাস যান থেকে নৈরাস ব্যক্তি যখন তার সামনে হঠাৎ করে আবার সেই সওয়ারিটা পেয়ে বসলো তখন ওই সওয়ারিটা লাগাম ধরেই সে বলছে সুম্মা কয়লা মিন সিদ্দাতুল ফার এত বেশি খুশি হয়েছে নতুন জান পেয়ে বলছেন আল্লাহ হুম্মা আন্তা আব্দি ও আনা রব্বুক আয় আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব ভুল করেছে না বলতে বলা উচিত ছিল আয় আল্লাহ তুমি আমার রব আমি তোমার বান্দা কিন্তু এত বেশি খুশি হয়েছে যে খুশির কারণে মুখ থেকে কি বের হচ্ছে সেটাও তার আবেগ হারিয়ে ফেলে দিয়েছে বলছে আল্লাহ তুই আমার বান্দা আমি তোর রব তো এই ধরনের যদি কোনো ব্যক্তি অনিচ্ছায় ভুল করে আল্লাহ তাকে মাফ করে দিবেন কোনো অন্যায়ের কিছু নয় তো আল্লাহ নবী সালাম বলছেন এই হারানো সওয়ারি পাওয়ার পরে নতুন যান পাওয়ার পরে এই ব্যক্তি কত খুশি হবে বলছেন এই ব্যক্তির চাইতে বেশি খুশি হন আল্লাহ তালা যখন নাকি কোনো বান্দা আল্লাহর কাছে তোবা করে সুবাহান আল্লাহ তাহলে যে আমাদের প্রতিপালক যে আমাদের রব সে আমাদের প্রতি এত বেশি দয়া এত বেশি রহম এত বেশি দয়া যে তিনার কাছে ক্ষমা চাইলে তিনি আমাদের কাছে আরও খুশি হন আল্লাহ যেন আমাদেরকে তৌবা করার তৌফিক দান করেন আল্লাহ আমিন এই বিষয়ে চতুর্থ নম্বর হাদিস যেটি সেটি হলেই আন আবি মুসা আবদুল্লাহ কাইসিন আশারি রাজি আল্লাহ আনহু আনিন নবী সাল্লাম কল ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি রেওয়ায়ত করেছেন আবু মুসা আল আশারি রাজি আল্লাহ তালা তিনি বলেন যে আল্লাহ তালা রাত্রিবেলায় তার হাতকে সম্প্রসারিত করেন যেন দিনের বেলা গোনাকারী বান্দা তার কাছে তৌবা করে আর তিনি দিনের বেলা তার হাতকে প্রসারিত করেন যেন যারা রাত্রিবেলা কোনো গুণা করেছে সেই গুনার যেন তার কাছে তিনি ক্ষমা চায় যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম থেকে উদিত না হবে আর সূর্য পশ্চিম থেকে উদিত কখন হবে কেয়ামতের পূর্ব মুহূর্তে সূর্য এখন কোন দিক থেকে ওঠে পূর্ব দিক থেকে আর কেয়ামতের পূর্বে পশ্চিম দিক থেকে উদিত হবে তো আল্লাহ নবী সাল্লাম বলেন প্রত্যেক দিন আল্লাহ তালা তার বান্দাদের গুণা ক্ষমা করবেন যারা দিনে করেছে রাত্রিতে তৌবা করবে রাত্রিতে করেছে দিনেতে তোবা করবে আল্লাহ তালা তার তৌবা কবুল করবেন সেই সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার পূর্বে পর্যন্ত তাহলে ওই তিনটি শর্তের সাথে এটাও শর্ত দেওয়া যেতে পারে যে আমার তৌবাটা যেন কেয়ামতের আলামতের পূর্বে চলে আসে ঠিক আছে আচ্ছা এরপরে যেটা হাদিস সেটা হলেই আন আবি হুরায়ত রাজি আল্লাহ তাল আনহু কল কল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মান তাবা কবলা আন তাতলু আশামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু মুসলিম আবু হুরাজি আল্লাহ তিনি বলেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন মান তাবা কবলা আন তাতলু আশামসু তাবাল্লাহু আলাই ওই হাদিসের একটি অংশ যে ব্যক্তি তৌবা করবে সেই তৌবাটি যেন পশ্চিম থেকে সূর্য উদিত হওয়ার পূর্বে যদি সে তৌবা করে তাহলে আল্লাহ তাকে তৌবা কবুল করবেন আরেকটি হাদিস ইন্নআল্লাহ আজ্জাওয়াজাল আবু আব্দুর রহমান আবদুল্লাহ ইবিন আনহুমা তিনি বলেন আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহ আজ্জা ওয়াজাল ইয়াকবালু তাওবাতাল আবদি মালাম ইউগারগির আল্লাহ তালা তার বান্দার তৌবা কবুল করেন অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু তার হলকের কাছে না পৌঁছে যাবে গলায় মৃত্যু যখন পৌঁছে যাবে অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তালা বান্দার তৌবা কবুল করেন আচ্ছা তাহলে ওই তিনটি শর্তের সাথে আরও দুইটি শর্ত আমরা যোগ করতে পারি যে আল্লাহ তালার কাছে তৌবা করার জন্য গুণা মাফ হওয়ার জন্য প্রথমে কি কাজ করতে হবে গুণাটা ছেড়ে দিতে হবে এবং গুণার প্রতি লজ্জিত হতে হবে এবং গুণাটি দ্বিতীয়বার না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে তৃতীয় শর্ত সেটা কেয়ামতের আলামত সূর্য পশ্চিম থেকে ওঠার পূর্বে তৌবা করতে হবে আর পঞ্চম নাম্বার শর্ত সেটা হলেই তৌবাটি হতে হবে মৃত্যুর আলামতের পূর্বে মৃত্যু নিকটে আসার পূর্বে হে মুসলিম ভাই মৃত্যু কার কাছে কখন আসবে কেউ জানে হয়তো আমি আশা করে বসে রয়েছি যে আমি তৌবা করব। আরেকটু পরে এখনও বয়স হয় না আরেকটু পরে আরেকটু পরে ইদা জা আজালুহুম লাস্তা খিরুন সা ওলা ইস্তাক আর মৃত্যুর সময় যখন চলে আসবে তখন এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না তাহলে মৃত্যু আমার কাছে কখন আসবে জানা নাই বিধায় আমাকে কি করতে হবে তাড়াতাড়ি তৌবা করে নিতে হবে আল্লাহ তালা বলেছেন সুরাই নিসাই إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم বলছেন আল্লাহ তাআলা তৌবা কবুল করেন ওই ব্যক্তির যে ব্যক্তি ভুল ক্রমে গুনাহ করেছে এবং তাড়াতাড়ি তৌবা করে নিয়েছে আল্লাহ তালা তার তৌবা কবুল করবেন আল্লাহ তালা ওই ব্যক্তির তৌবা কবুল করবেন না যে ব্যক্তি কোনো অন্যায় করে কোনো পাপ কাজ করে হাত্তা ইদা হাদারা আহাদা হুমুল মাউত কলা ইন্নি তুবতুল আন এরপরে যখন মৃত্যুর সময় তার ঘনিয়ে আসে মৃত্যু যখন তার কাছে চলে আসে তখন সে বলে ইন্নি তুবতুল আন আল্লাহ আমি এখন তোবা করছি এই মুহূর্তে আল্লাহ তালা তোবা কবুল করবেন করবেন আল্লাহ তালা তোবা কবুল করবেন না তাহলে তৌবা করতে হবে ভালো অবস্থায় থাকা অবস্থায় তৌবা করতে হবে মৃত্যুর সময় আসার পূর্বে তো মৃত্যুর সময় যেহেতু আমাদের জানা নাই বিধায় কিসের অপেক্ষায় বসে রয়েছে এই জন্য হে মুসলিম ভাই আমরা আলোচনায় জানতে পারলাম যে কবিরা গুণা বড় গুণা যেগুলি এগুলি আল্লাহ পাক আমাদেরকে তৌবা করা ছাড়া আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন না আর তৌবা করার মাধ্যমে আল্লাহ পাক ক্ষমা করবেন কিন্তু সেই তৌবাটি হতে হবে এই শর্ত সাপেক্ষে এই নিয়ম কানুন মেনে যদি আল্লাহ কাছে তৌবা করি তাহলে আল্লাহ তালা আমাদের তৌবা কবুল করতে পারেন তো এই তৌবার অধ্যায় এই বিষয়গুলি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এরপরে যেটা হাদিস আছে হাদিসটি হলো জার বিন হুবাইশ রাজি আল্লাহ আনহুর একটি দীর্ঘ হাদিস তিনি বলেন আমি সাফওয়ান বিন আসাল রাজি আল্লাহ ইনি আরাধন সাহাবি তো তিনি বলছেন যে আমি ওনার কাছে আসলাম সাফওয়ান বিন আসাল বলছেন তুমি আমার কাছে কেন আসলে তিনি বললেন যে আমি ইবতিহা আল এলিম এলিম অন্বেষণের জন্য আসছি এলিম শেখার জন্য সেই এলিমটা কি বলছেন মুজার উপর মাসাহ করার ক্ষেত্রে পেশাব পায়খানার পরে এ বিষয়ে আপনি কিছু শুনেছেন কিনা ওনার কোনো বাণী আছে কোনো হুকুম আছে বলছেন হ্যাঁ আমরা যখন সফর করতাম সফর অবস্থায় আল্লাহ নবী শাসন আমাদেরকে বলতেন যে তোমরা তিন দিন পর্যন্ত মোজা খোলার দরকার নেই তিন দিন তিন রাত পর্যন্ত মোজার উপর মাসা করতে পারবা আর যদি মুকিম থাকো তাহলে একদিন এক রাত পর্যন্ত মাসা করা যেতে পারে তবে যদি বড় নাপাকি তোমার হয়ে যায় গোসল যদি ফরজ হয়ে যায় তাহলে মোজা খুলে গোসল করে তারপরে পড়তে হবে পেশাব এবং পায়খানার পরে অথবা যখন অজু ভেঙে যায় এরপরে যখন সে অজু করবে অজু করার সময় বাকি অঙ্গগুলি সে ধুবে আর পা ধোয়াটার প্রয়োজন নাই যেহেতু মোজা আগে থেকে পরা আছে মোজার উপরে সে মাসাহ করবে এটা হলো শরীয়তের বিধান কল তিনি বলেন আতাইতু সফওয়ান আবনা আসালিন রাজিয়াল্লাহু আনহু উনি বলেন আমি সফওয়ান বিন আসাল রাজি আল্লাহ তাল আনহুর নিকটে আমি আসলাম আস আলহু আনিল মাস আলাল হুফাইন উনি বলছেন ওনার সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্য হলো এই যে আমি মুজার উপর মাসাহ করার ক্ষেত্রে আমি ওনাকে জিজ্ঞাসা করতে আসছি ফকল তিনি বললেন মা যা আবিকা হে জির তুমি আমার কাছে কি উদ্দেশ্যে এসেছ ফাকুল তো আমি বললাম ইবতিহা আল এলম এলেম অন্বেষণের জন্য এলেম শেখার জন্য জ্ঞান শেখার জন্য আপনার কাছে এসেছি ফাকল তখন তিনি বললেন ইন্নাল মালা ইকাতা তাজাউ আজ নিহাতাহা লি তালিবেল এলম আল্লাহ নবী সালাম বলেছেন কোনো ব্যক্তি যদি এলেম অর্জন করার জন্য যদি সে ঘর থেকে বের হয় তাহলে নিশ্চয় ফেরেস্তা তাদের পাখাটি বিছিয়ে দেয় সেই এলেম অন্বেষণকারীদের জন্য সুবাহান আল্লাহ অর্থাৎ যে ব্যক্তি এলেম অর্জন করার জন্য ঘর থেকে বের হয় আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ফেরেস্তা তার পাখা তার জন্য বিছিয়ে দেয় রেজান বিমা ইয়াতুলুবু আল্লাহ তালা খুশি হয়ে যে সে অর্জন করতে যাচ্ছে অর্থাৎ মানুষ যখন এলেম অর্জন করার জন্য চেষ্টা করে এলেম অর্জন করার জন্য সব বের হয় আল্লাহ তার এই কাজের প্রতি খুশি হয়ে ফেরেশ তাদেরকে বলে যে তোমাদের পাখা তার জন্য বিছিয়ে দাও তো এ বিষয়ে হাদিসের বাকি অংশ পরবর্তী দর্শে আলোচনা করব ইনশাআল্লাহ তো সেই আলোচনা আপনাদের সবাইকে শোনার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের উপস্থিতি কামনা করব আল্লাহ আপনাদের সবাইকে দিনের উপর আমল করার তৌফিক দান করুন وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته